নবী দেখার তরে আমার বন্তরে নবী দেখার তরে আমার বন্তরে মনে কত আশা দয়ার নবীজির দেখিব কবে টিপে পিপাসা আল্লাহ দয়ার নবীর দেখিব কবে টিপে পিপাসা নবী দেখার তরে আমার বাতারে নবী দেখা তারে আমার বাতারে মনে কত আশা মনে কত আশা দয়ারে আমি দিল দেখিব কবে কি বেপি পশা আল্লাহ দয়ারে আমি দিল দেখিব কবে কি বেপি পশা স্বয়ং যদি না দেখি ও তোমার স্বয়ং যদি না দেখি ও তোমার স্বপ্নে আমার মিনো দেখা নবী দয়াময় স্বপ্নে আমার মিনো দেখা নবী দয়াময় নবী দেখা পারিব তরে নবী দেখা তরে অপারিব তরে মনে কত আশা মনে কত আশা দয়ারে নবীজি দেখিব কবে মিটিবে পিপাসা দয়ারে নবীজি দেখিব কবে মিটিবে পিপাসা দয়ারে নবীর রওজা শরীফ মদিনায় তায়ার নবীর রওজা শরীফ পাক মদিনায় শুধুই আমি একটিবার সেথায় যেতে চাই আল্লাহ শুধুই আমি একটিবার সেথায় যেতে চাই নবী দেখা তারে আমারি বাতরে অনেক কত আশা কবে মিটিবে পিপাসা আল্লাহ দয়ার নবীজি সেই মদিনায় যাই কেমনে গোটা করি نصیب کرو جتے جانواری اللہ لا دائیا نصیب کرو جتے جانو پاری نوپی دکھانے ہماری بانداری روپیت کاتے ہماری بانداری মনে কত আশা দয়ার দেখিব কবে পিপাসা আল্লাহ দয়ার নবীজির দেখিব কবে টিবে পিপাসা নবী ছাড়া জীবনে আর কি আছে তুমি বিনে কাল্লা কেউ শফাত করিবে না রে তুমি বিনে কাল্লাসরে কেউ শফাত করিবে না রে নবী দেখা তারে আমারি বাতরে মনে কত আশা দয়ারি নবীজি দেখিব কবে মিটিবে পিপাসা আল্লাহ দয়ারি নবীজি দেখিব কবে মিটিবে পিপাসা সে সঙ্গ শুনবে দেখার তারে মোর মনে বাঁধলো পিপাসা दखर तारी मोर मुनि बदले की बशा एमडी सजो दिनेर दिनो देखा नबी तमनी बला एमडी सजो दिनेर दिनो देखा नबी तमनी बला नबी देखा तारे नबी देखा तारे नबी देखा तारे পরিবর্তনে মনে কত আশা মনে কত আশা দয়ার নবীজি দেখিব কবে মিটিবে পিপাসা আল্লাহ দয়ার নবীজি দেখিব কবে এই সুন্দর গজলটি পরিবেশন আপনাদের সকলের প্রিয় শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেন যোগাযোগের number number eight double zero one one zero one one four zero zero two seven seven গজলে Madina full volume number four গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন website W W W dot অনিবাস ডট ইন